আমাদের এই প্রকৃতি অনন্ত যৌবনা সুচলা সুফলা শস্য শ্যামলা আমাদের জন্মভূমি এদেশের সবুজ গালিচা রূপালি চাঁদ ঝর্ণার আহ্বান প্রভৃতি মানুষকে কাছে টানে কোন শিল্পী জলে স্থলে থরে থরে এমন নিপুণ তুলি দিয়ে এঁকেছেন রাজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুই আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুই আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুই আমার মনটা যাইছে যাই খোদার সৃষ্টি চেয়েছে প্রজাপতি আহাটো চাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুঁড়ে আহাত চাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুঁড়ে সবুজই চাদর খানি পারে তামে যদি আমি গায়ে জোড়াতে আমার মনটা হারাতে সবুজ ওই চাদর খানি পারতাম যদি আমি গায়ে জড়াতে আমার মনটা হারাতে সবুজ ওই চাদর খানি পারতাম যদি আমি গায়ে জড়াতে আমার মনটা হারাতে কে সাজালো এমন করে জলে স্থল থরে থরে কে সাজালো এমন করে জলে স্থলে থরে থরে কোন সে নিপুণ তুলি দিয়ে প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডাগা ছুঁয়ে আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডাগা ছুঁয়ে আমার মনটা যাইছে যাই খোদার সৃষ্টি চেয়েছে প্রজাপতি আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের গাছ আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের গাছ সুবিশাল ওই নীল আকাশ মনে জাগা সুখের আভাস সেই সুখে যায় ভেসে তার সৃষ্টি ভালোবেসে সুবিশাল ওই নীল আকাশ মনে জাগায় সুখের আভাস সেই সুখে যায় ভেসে তার সৃষ্টি ভালোবেসে সুবিশাল ওই নীল আকাশ মনে জাগা সুখের আভাস সেই সুখে যায় ভেসে তার সৃষ্টি ভালোবেসে কে বানালো এমন করে সাত আসমান থর থরে কে বানালো এমন করে সাত আসমান থরে থরে কোন সে হাতের পরশ দিয়ে প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুই আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুই আমার মনটা যাইছে যাই খোদার সৃষ্টি চে প্রজাপতি আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুই আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুঁয়ে আমার মনটা যাইছে যাই খোদার সৃষ্টি চেয়েছে প্রজাপতি আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুঁয়ে আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুঁয়ে আহা প্রজাপতি যাই উড়ে যাই ঘাসের ডগা ছুঁই